এখন নূতন পাঠ হবে এটা এই পাঠটি আছে অষ্টাধ্যায়ী পরিচয় এর তৃতীয় পাঠ তৃতীয় পাঠ হচ্ছে তিং সিদ্ধেহ তিং সিদ্ধেহ চ লকারাণাম চ সমগ্র দৃষ্টি হ্যাঁ এখানে এক সমগ্র দৃষ্টি মানে সমস্ত কিছু দেখে কি রকম আচ্ছা। কাজ হচ্ছে তো প্রীতিবন পড়ো লট লকারে लट् लकारे वादिगणे आधातुः सीदति जुहुत्वादिगणे दाधातुः ददाति स्वादिगणे आपनति आपनोति आपनति नो ओकार ক্ষেত্রে আমরা যে দশ গণ পাচ্ছি তার মধ্যে প্রথমেই বলছে যে ভাদিগণে পা ধাতু যার রূপ হচ্ছে পি গতি জুহুত্বাদিগণে দা ধাতু যার রূপ হচ্ছে দাদাতি জুহোত্যাদিগণে জুহোত্যাদিগণে জুহোত্যাদিগণে দা ধাতু দদাতি स्वादिगणे धातुः आप्नोति अच्छा দশ দশ ধাতুগণাः সন্তি এইরূপ দশটি ধাতুগণ রয়েছে দণ্ডম অনুসৃত্য গণগুলিকে অনুসরণ করে বিকরণ প্রত্যয়স্য ভেদেন বিকরণ প্রত্যয়ের ভেদের দ্বারা লট লকারে রূপভেদ দৃশ্যতে রূপের ভেদ দেখা যায় যেমন বলছে টি এটা আমরা দেখেছি ওয়াদিগানি আবার জুহুতি আদিগানে আমরা দেখলাম দা ক্ষেত্রে দদাতি আবার দেখলাম স্বাদিগানের ক্ষেত্রে আপনতি ইতি প্রমাণম মানে এগুলোই প্রমাণ আপনতি আপনতি আপনতি অর্থাৎ এইগুলোই প্রমাণ দিচ্ছে যে বিকরণ প্রত্যয়ের ভেদের দ্বারাই লট লকারের রূপভেদ হয়ে থাকে परन्तु लृट् लकारे पा धातुः पास्यति दा धातुः दास्यति आप धातुः আপসিয়াতি কিন্তু লিট লকারের ক্ষেত্রে আমরা দেখছি যে পা ধাতুর রূপ হচ্ছে পাসিয়াতি দা ধাতুর ক্ষেত্রে দাসিয়াতি আপ ধাতুর ক্ষেত্রে আপসিয়াতি অত্র রূপস্য সাম্য এখানে রূপের সাম্য দেখা যাচ্ছে যত মধ্যে গণীয় বিকরণ প্রত্যয় নাস্তি যেহেতু এদের মধ্যে গণি মধ্যে গণীয় বিকরণ প্রত্যয় মানে প্রত্যেকটি গণের ক্ষেত্রে বিকরণ প্রত্যয় যেটি আমরা লট লকারের ক্ষেত্রে দেখেছিলাম সেটি লিট লকারের ক্ষেত্রে নেই লট লকার সার্বধাতুক লকারহ লিট লট লকার হচ্ছে সার্বধাতুক লকার লিট লকারহ আর্ধ ধাতুক লকারহ আর লিট লকার হচ্ছে আর্ধ ধাতুক লকার অয়ং ভেদ কথম নিষ্পন্ন তাহলে এই ভেদটা কিভাবে নিষ্পাদিত হচ্ছে অশ্বিন পাঠে পরিশিলয় আমাহা এই পাঠে আমরা এই বিষয়ে চর্চা করব আচ্ছা স্যার বুঝলাম হ্যাঁ, মানে বলছে যে আপনার লট লকারে হ্যাঁ স্যার মানে বলছে যে আপনার লট লকারের ক্ষেত্রে তো আমরা দেখতে পাচ্ছি যে রূপের ভেদ দেখা যাচ্ছে হ্যাঁ কিন্তু লিড লকারের ক্ষেত্রে কেন সাম্য দেখা যাচ্ছে তো লট লকারের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে প্রত্যেকটা ক্ষেত্রে বিকরণ প্রত্যয় থাকছে এবং লিড লকারের ক্ষেত্রে থাকছে না আর বলছে কি না লট লকারটা হচ্ছে আপনার লট লকারের যে এটা হচ্ছে সার্বধাতুক আর লিড লকারেরটা হচ্ছে আর্ধ ধাতুক লকার ভেতরে হ্যাঁ, আসলে আসলে বিকরণ প্রত্যয় উভয়ত্র রয়েছে ঠিক আছে কিন্তু হলে মানে লট লোট লং হলে গণীয় বিকরণ প্রত্যয় এখানে লেখা আছে গণীয় বিকরণ প্রত্যয় মানে গণ গণ গণ অনুযায়ী গণ অনুযায়ী বিকরণ প্রত্যয় হয় ভুয়াদিগানি শপ আর তত্র ওখানে স্বাদিগনিষ্ণু স্নো হয় হ্যাঁ তো এরকম जुहोत्यादिगणे तत्र तस्य शपः लुक् लुक् হয় শ্লু শ্লু হয় আর ওখানে তো সেজন্য এরকম প্রভেদ রয়েছে লট লোট লং বিধিলিং কিন্তু কিন্তু এখানে লৃটলকারে সিয়া রয়েছে সিয়া সিয়া বিকরণ প্রত্যয় তো বিকরণ বিকরণ প্রত্যয় তো কিন্তু গণ গণ অনুযায়ী বিকরণ প্রত্যয় নয় সব সব ধাতুর জন্য সিয়া হবে গমিষ্যতি जनिष्यति লেখিষ্যতি দাস্যতি সব জায়গায় সিয়া হবে সেই জন্য পাস্যতি এখানে পাস্যতি দাস্যতি আপস্যতি সব জায়গায় সিয়া হবে সিয়া লকার অনুযায়ী হচ্ছে গণ অনুযায়ী হচ্ছে না তো লাট লোড লং বিধি লিং ওখানে গণ অনুযায়ী বিকরণ প্রত্যয় হয় সাবধাতুক লকার আর লকার হবে তো লকার লকার অনুযায়ী বিকরণ পথে হয় সেজন্য সাম্য ওকে ওকে আমি একবার বলবো বুঝতে পেরেছি একবার বলবো স্যার হ্যাঁ বলো মানে আপনি মানে আপনি বললেন যে আপনার ওই কেন দেখা যাচ্ছে মানে লকারের ক্ষেত্রে কেন দেখা যাচ্ছে আর ক্ষেত্রে কেন সাম্য দেখা যাচ্ছে না দেখা যাচ্ছে যে উভয় ক্ষেত্রে বিকরণ প্রত্যয় থাকছে কিন্তু আপনার লট লকারের ক্ষেত্রে হচ্ছে যেটা যে গণ অনুযায়ী বিকরণ প্রত্যয় হচ্ছে যেমন জাদিগণে হচ্ছে সব তারপরে আপনার ওই স্বাদিঘনে হচ্ছে স্নু কিন্তু আপনার গ্রিড লকারের ক্ষেত্রে প্রত্যেকটার ক্ষেত্রেই কিন্তু গণ অনুযায়ী হচ্ছে না মানে ভাদিগণ স্বাদিগণ কোনটা বা জুহুত্রাদিগণ কোনটা এরকম ভাবে হচ্ছে না সাম্য সাম্যবায়ী মানে সাম্য মেনে ধাতুর ক্ষেত্রে হচ্ছে মানে লট লকারের লিট লকারের ক্ষেত্রে হচ্ছে ধাতু নয় লিট লকারের ক্ষেত্রে হচ্ছে প্রত্যেকটার ক্ষেত্রেই সিওই বিতরণ প্রত্যয়িত থাকবে আর সার্বধাতুকের ক্ষেত্রে সাধারণত গণ গণ অনুযায়ী আপনার ওই বিতরণ প্রত্যয় হয়ে থাকে আর সেজন্য লট লকারটা হচ্ছে আপনার সার্বধাতুক লকার আর লিটটা হচ্ছে আপনার আর্ধধাতুক লকার তো ঠিক আছে হ্যাঁ সেই সেই জন্যে লট লোট লং বিডিলেং ক্ষেত্রে রূপ জানতে গেলে প্রথম তো জানতে হবে যে ধাতু কি ধাতুগণে আছে এর ধাতুগণ কোন কোনটা আর আর কিন্তু যদি ঋতলকার ভবিষ্যৎকালের ঋত জানতে গেলে এই ধাতুটি কোন এর কোনটা ধাতুগণ জানতে হবে না কোনের কোনো ব্যাপার নেই ধাতুগণে হ্যাঁ ঠিক আছে এগিয়ে পড়ো আচ্ছা এগিয়ে যাও अच्छा धातुभ्यः विहितः प्रत्ययाः द्विधा किं च कृत्य एते सर्वे प्रत्ययाः पुनः विभजिताः আচ্ছা বলছে যে প্রথমেই বলছে যে প্রত্যয়গুলিকে প্রথমেই বিধান করছে দুভাবে একটা বলছে ক্লি আর একটা বলছে ক্রি এতে সর্বাহা প্রত্যয়াহ পুনঃ বিভাজিতাহ তো তিন এবং ফিট এইগুলোকে আবার পুনরায় বিভাগ করা হচ্ছে পুনরায় ভাগ করা হচ্ছে সার্বধাতুকাহ আর্ধধাতুকাহ বলছে সার্বধাতু এবং আর্ধধাতু আচ্ছা অস্তীয় মহত্বম ইদম এর মহত্বটা এইরূপ যে প্রত্যয় সার্বধাতু কচ্ছে তর্হি कर्त्यर्थे सबादयः विकरणः आयान्ति कर्तरि सप् इत्यनेन বলছে অস্য মহত্তম এবং এর মহত্বটা এইরূপ যে প্রত্যয় সার্বধাতুক যদি প্রত্যয়টা সার্বধাতুক হয় তর্হি তাহলে কর্তৃ অর্থাৎ কর্তৃ অর্থে সবাদয় বিকরণাহ সব প্রভৃতি যে বিকরণ প্রত্যয়গুলি আয়ান্তি এই বিকরণ প্রত্যয়গুলি আসে কর্তরি সব ইত্যানেন মানে কর্তরি সব এই সূত্রের দ্বারা শুনেছ এই কর্তরি সব সূত্র শুনেছ হ্যাঁ স্যার শুনেছিলাম হ্যাঁ, কর্তরি হ্যাঁ, সব সূত্র কি বলে যে যদি যে কোনো तिङ् वा कृट् प्रत्ययः সার্বধাতুকः अपि কর্তৃর্থকः তাহলে কর্তরি শব্দ ইতি সূত্রে সূত্র দ্বারা সব হয় হ্যাঁ মানে তিং তিং তিং প্রত্যয়ः সার্বধাতুকः অর্ধধাতুক নয় সর্বধাতুক তিন হলে আর কর্তার্থে মানে কর্মেরই প্রয়োগ নয় কর্মবাচ্য নয় হ্যাঁ কর্তার্থ হলে মানে কর্মণি কর্মবাচ্য হলে তো কর্তৃ সব কাজ করবে না як پرتায় হবে মানে তত্র গমি গম্যতে ক্রিয়াতে দিয়েতে লিখ্যতে ওখানে ইয়ক হবে হ্যাঁ হ্যাঁ কর্মbatch হলে ইয়ক হবে আচ্ছা হ্যাঁ আচ্ছা কর্মণি প্রয়োগে ইয়াক হবে আর কর্তরি প্রয়োগে কর্তরি দ্বারা হবে ঠিক আছে আচ্ছা হুম আচ্ছা। হবে হলে তো ইয়াক হবে হ্যাঁ তো এরকম হয় তো এখানে আবার আমরা দেখি আমরা কি দেখছি যে ধাতুভ্যः विहिताः विहिताः प्रत्ययाः द्विधाः তিং চ কৃচ্ছ তাহলে যে কোনো প্রত্যয় ধাতু ধাতুর পর আসছে ওটা কিন্তু তিং অথবা কৃত হবেই আর দুটো দুটো মানে তিন তিন প্রত্যয় দু রকম হয় আর কৃত প্রত্যয় দু রকম হয় সারধাতুক আর্ধাতুক হ্যাঁ তো যেখানে যেখানে সার্বধাতুক হবে আর কর্তৃ অর্থে হবে ওখানে সব এসে যাবে আর যেখানে এই তিন অথবা কৃত আর্ধদাতক হবে তো মাঝখানে মধ্যে সব আসবে না আর সাবধাতক জানবার জন্য সূত্র হয় তাই তো hmm. মানে তখন তখন সার্বধাতুক হবে যখন টিং অথবা শীত hmm. এখন পড়েছো আগের পাঠে নাকি হ্যাঁ হ্যাঁ তাহলে হ্যাঁ তাহলে যেমন শত্রি শত্রি লসা কোথা দিতে সূত্রটা রসিত শত্রিপতে শত্রিপতে জানো তো হ্যাঁ, হ্যাঁ তো সত্রি লসকোতা দিতে হ্যাঁ। সূত্রটা হুম জন্য এটা হ্যাঁ তার জন্য এটা হচ্ছে আপনার এটা যেহেতু শীত আর তিন শীত বলছে যে তিন তিন প্রত্যয় হলে বা শীত হলে সেটা সার্বধাতুক হয় আর আপনার সত্যিটা যেহেতু শীত তার জন্য এটা আপনার সার্বধাতুক হচ্ছে সার্বধাতুক হচ্ছে আর কর্তরার্থক কর্তরার্থক হয় এই শত্রী প্রত্যয় কর্তরার্থক প্রত্যয় কর্মণি কর্মণি কর্মবাচ্য ওখানে হয় না শত্রী শুধু কর্তরার্থে तो बालकः गच्छन् अस्ति अथवा बालकः गच्छन् खादति গচ্ছান শত্রান্তরূপ তো গচ্ছান তৈরি করার জন্য এই রূপটি তৈরি করার জন্য মাঝখানে সব এসে যাবে অথবা লিখন হ্যাঁ। হ্যাঁ। কারণ ওখানে ধাতু আদেশ হয় গম গাছ এখানে লেখান লেখ আত সত্রি আত রয়েছে অনুবন্ধ লোপানন্তরম আত তো মাঝখানে এই সত্রি কিন্তু কৃত তিং নয় তিং নয় হ্যাঁ, কিন্তু কৃত নয় কৃত হ্যাঁ কৃত তো মানে আমি আমি দেখিয়ে দেখিয়ে দিলাম এখানে যে তিন না হলেও সব এসে যায় এই যে কৃত এই যে কৃত প্রত্যয় কৃত প্রত্যয় যদি সব সাবধাতক আর কর্তরার্থক তাহলে কর্তরি সাপ সূত্র দ্বারা সাপ এসে যাবে হুম বুঝেছ কি মানে একটা যেমন আমরা দেখছি যে আপনার শপের যেমন আমরা দেখছি যে আপনার শপের ক্ষেত্রে শপের ক্ষেত্রে কি হচ্ছে না আপনার এটা হচ্ছে আপনার কি বলবো শপের ক্ষেত্রে আপনার একরকম হচ্ছে আপনার ইয়ের ক্ষেত্রে আপনার একরকম হচ্ছে ভবতী এই রূপটা যখন আমরা করছি ভবতী রূপ যখন আমরা করছি আর গচ্ছন রূপ যখন আমরা করছি তখন ভবতির ক্ষেত্রে যেহেতু কিং প্রত্যয় রয়েছে হুম এবং কিং প্রত্যয় রয়েছে আর আপনার ওই শপ যেটা বলছি সেটা আপনার ওই শীত রয়েছে তাহলে এটা কি হচ্ছে মানে তিন শীত সার্বধাতুকম দ্বারা এটা সার্বধাতুক সংজ্ঞা প্রাপ্ত হচ্ছে এবং ওই কপ্তরি সব এটা কর্তি অর্থে আধারিত হচ্ছে বলে আপনার ইয়ে হচ্ছে মানে কর্তি অর্থে আধারিত হচ্ছে বলে সপ্রত্যয়ের আগমন হচ্ছে मने মানে, হ্যাঁ, মানে, হ্যাঁ, মানে, হ্যাঁ, আর অর্থক হ্যাঁ হ্যাঁ কর্তৃ অর্থক হ্যাঁ আর আপনার ইয়ের ক্ষেত্রে মানে দর্শনের ক্ষেত্রে এখানে তিন থাকছে না এখানে স্ক্রিপ্ট বিহিত হচ্ছে এবং সেটা সার্বধাতুক হচ্ছে এবং সার্বধাতুক মানে কর্তরী শব্দ দ্বারাই এর সব মানে সত্রিটা কর্তরী শব্দ দ্বারাই মানে মানে এই সত্রি মানে এই সত্রি এই সত্রি যদিও তিং নয় কিন্তু চিত্ত হ্যাঁ, হ্যাঁ, মানে আমরা জানতে আমরা বলতে চাইছি যে উভয় উভয়ত্র দুটো ক্ষেত্রে মানে ইয়ে যেখানে ভবতি অথবা লিখতি যেখানে তিঙন্ত তিঙন্ত পদ হয় ওখানেও সর্বদাতুক হতে পারে আর যেখানে তিঙন্ত হয় না ওখানেও হতে পারে যদি যে প্রত্যয় হচ্ছে সেটা শীত সার্বধাতুক তিংশিত সার্বধাতুক কি বলে তিংশিত মানে তিং অথবা শীত হলে সার্বধাতুক সংজ্ঞা তাই তো তো সেই জন্য সেই জন্য ভবতি ভবতি লিখতি গচ্ছতি ওখানে তো টিং টিং হয় সেজন্য সাবধাতু সংজ্ঞা আর এখানে क्षत्री লিখ লিখ আর क्षत्री क्षत्री টিং নয় কিন্তু শীত হ্যাঁ কিন্তু শীত হ্যাঁ তো সেই জন্য এখানেও সাবধাতু খুঁজছে আর কর্তরার্থক হলে হলে এখানেও সব হবে দুটো ক্ষেত্রে মানে তিন প্রত্যয় পরে পর হলে আর সে ক্রেট প্রত্যয় পরে হলে পরে হলে হলেও ওখানে দুটো ক্ষেত্রে মাঝখানে সাপ এসে যাবে যদি এই প্রত্যয় তিন অথবা শীত আর কর্তরার্থক ঠিক আছে বুঝেছ এখন এগিয়ে যাও সবা দিয়া হ্যাঁ আচ্ছা, স্যার একবার বলতাম একবার ওকে আচ্ছা স্যার বলছি যে একটা জিনিস যে আপনার মানে তিন ফিট সর্বধাতু কম এক্ষেত্রে আমি বলছি যে তিন বা শীত এই দুটোই সার্বধাতুক সংজ্ঞা প্রাপ্ত হয় এবং স্যার আরেকটা জিনিস জিজ্ঞেস করা ছিল যে তিন শীত সার্বধাতুকম যদি বিহিত না হয় তাহলে স্যার কর্তরি সাপত বিহিত হবে না কারণ সার্বধাতুক না হলে তো সেটা মানে সার্বধাতুক পরে থাকলে তবেই কর্তৃ অর্থে সাপে আগমন হচ্ছে তাহলে প্রথমে তাকে তিনশি সার্বধাতুকম এই সূত্র দ্বারা সার্বধাতুক সংজ্ঞা প্রাপ্ত হতে হবে তবে সংজ্ঞাপ্রাপ্ত হলে কর্তৃ অর্থে সপের আগম হচ্ছে কর্তরি সব দ্বারা মানে আমরা যদি ধরি যে ভবতী রূপ যদি নিই আর দর্শনের রূপ যদি নিই দুটো ক্ষেত্রে কি দেখা যাচ্ছে না ভবতী রূপে হচ্ছে আপনার তিন তিন মানে আপনার এখানে তিন থাকার কারণে হচ্ছে সার্বধাতুক সংজ্ঞা প্রাপ্ত হচ্ছে এবং সার্বধাতুক সংজ্ঞা প্রাপ্ত হচ্ছে বলে আপনার কর্তরী শব্দটা সপের আগমন হচ্ছে আর যে গমের পর এটা হচ্ছে আপনার গমের পর যে শক্তির ব্যবহার হচ্ছে সেটা আপনার শীত হওয়ার কারণে এটা সার্বধাতুক সংজ্ঞা প্রাপ্ত হচ্ছে সার্বধা তিন শীত সার্বধাতুকম দ্বারা হ্যাঁ এবং হ্যাঁ, এটাই বলছে আর কি হ্যাঁ হ্যাঁ মানে সাত্রী প্রত্যয় যদিও তিন নয় কিন্তু শীত হুম কিন্তু সেজন্য এখানেও হয় তিন শীত সার্বধাতুকম দ্বারা হুম ওকে এগিয়ে যাও সবাদয়ः सबादयः आयान्ति चेत् धातुगणभेदाः भवन्ति যদি সব প্রভৃতি ধাতুগণাহ ভেদাহ ভেদাহ ভবন্তি তাহলে ধাতুগণের মধ্যে ভেদ দেখা যায় প্রত্যয়হ সার্বধাতুকহ নাস্তি চেত আর যদি প্রত্যয়টি সার্বধাতুক না হয়ে থাকে আর্ধধাতুকহ এব আর যদি আর্ধধাতুক হয় আর্ধধাতুকহ হচ্ছে ঈদ আগম বিচার করণীয় তাহলে সেক্ষেত্রে আর্ধধাতুক হলে সেক্ষেত্রে ঈদ আগম হয়ে থাকে আচ্ছা অয়ন বিভাজনম তিনশো অপি ভবতি তিনশো অপি ভবতি এই যে বিভাজনটা সেটি ফুলের ক্ষেত্রেও হয়ে থাকে এক মিনিট আমি বলছি ওকে তাহলে আমরা দেখছি ধাতুভ্যः विहिताः प्रत्ययाः द्वि द्विधाः तिङ् च कृच्च एते एते আমি মিট করেছি धातुभ्यः विहिताः प्रत्ययाः द्विधाः तिङ् च कृच्च एते सर्वे प्रत्ययाः पुनः विभजिताः सावधातुकाः आर्धधातुकाश्च अस्य महत्त्वम् एवं यत् प्रत्ययः सावधातुकश्चेत् तर्हि कर्तृर्थे शबादयः विकरणाः आयान्ति कर्तृशप्तिनिन शबादयः आयान्ति चेत् धातुगणभेदाः सन्ति भवन्ति प्रत्ययः सार्वधातुकः नास्ति चेत् आर्धधातुकः एव आर्धधातुकः चेत् इडागमविचारः करणीयः अयं विभजनं तिङ् तिङ्षु अपि भवति कृत्सु अपि भवति प्रथमतया तिङ् प्रति तिङ् प्रसङ्गे अवलोकयामः तदा कृट् তাহলে এ পাঠ এখানে আমরা দেখছি আমরা দেখেছি যে কোথাও কোথাও ধাতু গণ অনুযায়ী রূপভেদ হয় আর কোথাও কোথাও এরকম নেই তো তিং মানে অন্ত প্রসঙ্গে এইরকম আমরা কোথায় দেখছি যেখানে লকার হচ্ছে লট লোট লং বিধিলিং ওখানে দেখলাম যে পিবাতি দদাতি প্রাপ্নতি এখানে পিবাতি পিবাতি কিন্তু দদাতি আর আবার প্রাপ্নতি তাই পিবাতি এখানে মাঝখানে আকারহ দদাতি এখানে আকার আর দ্বিত্বম আর প্রাপ্নতি ওখানে ওকার হচ্ছে তো এরকম সাম মানে ভেদ প্রভেদ রয়েছে এখানে সাম্য নেই কিন্তু লিট লকারে আমরা দেখলাম যে পাশ্যতি দাস্যতি আপস্যতি ধাতুগণ আলাদা হলেও এখানে রূপ সাম্য রয়েছে কারণ এখানে গণ গণ অনুযায়ী এই বিকরণ প্রত্যয় হয় না বিকরণ প্রতিবিধান হয় না এই লুটলকার ভবিষ্যৎকালে এখানে সিয়া হয় সিয়া সব জায়গায় হয় দাদু দাদুগণ যে কোনো যে কোনো দাদুগণ হতে পারে ওখানে কোনো পার্থক্য হবে না তো এখানে এর এর কারণটা কি কেন এ কেন আমরা দেখছি পিবাতি দাতি আপনতি কিন্তু পাস্যাতি দাস্যাতি আপস্যাতি এইরকম বিষয় চলছে ওখানে আমরা দেখলাম দ্বিতীয় পরিচ্ছেদে যে ধাতু তাহা ধাতু থেকে পরে দু রকমের প্রত্যয় হয় তেং আর কৃত উভয়ত্র এইরকম বিভাজন হয় সার্বধাতুক আর ধাতুক যেখানে প্রত্যয় হচ্ছে সার্বধাতুক আর কর্তার্থক ওখানে গণ অনুযায়ী বিকরণ প্রত্যয় হয় সেজন্যে ধাতুকার অনুযায়ী রূপভেদ হয় আর যেখানে সেরকম নেই তিং হোক অথবা কৃত হোক যেখানে সেরকম নেই মানে প্রত্যয় সাবধাতুক নয় কিন্তু আর্ধধাতুক অথবা কর্তরার্থক নয় কিন্তু কর্মবাচ্য হম তো এরকম সাবডাটুক না হলে কর্তরাটুক না হলে কর্তরিসাপ হবে না তো সেই জন্যে ধাতুগণ অনুযায়ী রূপভেদ হবে না সেটা আমরা দেখছি ওকে এখন আমি আনমিউট করছি ওকে তো এখন প্রীতিবন বলো সবাদে আহা আয়ান্তি চেত ধাতুগণ বেদাহ ভবন্তি কি বুঝছো না স্যার আমি বলতে পারবো না আমি পরে শুনবো রেকর্ড হ্যাঁ হ্যাঁ না না প্রীতিবন প্রীতিবন বলো স্যার ওইটা তো যেটা আমি বলছিলাম সেটা বলবো হ্যাঁ যেটা পড়েছিলে সবাদে হ্যাঁ, আহা আয়ান্তি ছেদ হ্যাঁ, ও আচ্ছা সবাদহ আয়ন চেত যদি সব প্রভৃতি বিকরণ প্রত্যয় আসে তাহলে ধাতুগণ ভেদাহ ভবন্তি তাহলে ধাতুগণের মধ্যে ভেদ দেখা যায় প্রত্যয় সার্বধাতুক নাস্তি যে যদি প্রত্যয়টি সার্বধাতুক না হয় আর্ধধাতুক এবা আর্ধধাতুক চেত যদি আর্ধধাতুক হয় আর্ধধাতুক চেত আর্ধধাতুক হলে ঈদ আগম সেক্ষেত্রে ঈদ আগমের বিচার করতে হবে অর্থাৎ আর্ধধাতুক হলে সেখানে ঈদ আগম হবে অয়ং বিভাজনং তিনশু অপি ভাবেটি কৃৎসু অপি ভাবেটি এই যে বিচারটি সেটি তিনের ক্ষেত্রেও হবে এবং কৃতের ক্ষেত্রেও হবে অর্থাৎ তিনের ক্ষেত্রেও সার্বধাতু আর্ধধাতু সরি তিনের ক্ষেত্রেও আর্ধধাতু হলে ইটাগম হবে এবং কৃতের ক্ষেত্রেও আর্ধধাতু হলে ইটাগম হবে প্রথমতয়া তিন প্রত্যয়ে অবলোকয়ামহ প্রথমত আমরা তিন প্রসঙ্গে অবলোকয়ামা তিন প্রসঙ্গে আমরা মানে অবলোকন করব দেখব সাদা কৃত প্রসঙ্গে তারপরে তারপরে কৃত প্রসঙ্গে বিচার করা হবে প্রথমে তিন প্রত্যয়ী লকারাহা নিষ্পন্নাহা তিন প্রত্যয়ের দ্বারা যে সমস্ত লকারগুলি নিষ্পন্ন হয় অত তিন প্রসঙ্গ इत्यस्य वदनेन লকারানাং বিষয় আয়াতি যেহেতু তিন প্রত্যয় তিন প্রত্যয় দ্বারা লকারগুলি নিষ্পন্ন হয়ে থাকে তার জন্য তিন প্রসঙ্গ ইত্যস্য মানে তিন প্রসঙ্গ এর মানে এই এইরূপ বলার দ্বারা লকারানাং বিষয় আয়াতি তাহলে লকারের বিষয়গুলিও চলে আসে দশ লকারাহা মূলত কথম নিঃসদ্যন্তে দশ লকার সেগুলি কেন নিষ্পাদিত হয় ইতিহাস পরিশীলনেন এর চর্চার দ্বারা কিংবদী প্রকাশ হতে অনেক কিছু প্রকাশ পায় এবার বলছে এ দশ লকারাহা মূলত পুটনা কথা মূলত পুটনা কথা মূলত পূর্ণা কথা মানে বুঝলাম না স্যার দশল অকারাহ মূলত পূর্ণা মানে সম্পূর্ণটা রূপটা দেওয়া রয়েছে এরকম বোঝাচ্ছে স্যার না এক এক মিনিট আমি দেখি হ্যালো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ এখানে এখানে প্রথম তো আমি বলতে চাই প্রথম তো আমি বলতে চাই যে আহ হ্যাঁ তো এই সমস্ত কিছু স্পষ্ট হয়ে গেল তো যে সার্বধাতুক হলে সার্বধাতুক হ্যাঁ। হলে ধাতু ধাতু গণ অনুযায়ী বেদ দেখতে হবে আর আর আর্ধধাতুক হলে কি দেখতে হবে ঈদ আগম হচ্ছে নাকি দেখতে হবে ঈদ আগম হচ্ছে হবে কিনা সেজন্যে সেজন্যে লিটলকার হলে আহ दास्य দাস্যতি পাস্যতি আপস্যতি সে এখানে ধাতুগণভেদ হয় না কিন্তু লেখিষ্যতি লেখিষ্যতি এটা ধাতুগণ অনুযায়ী বেদ নেই মানে রূপভেদ আছে না দাস্যতি পাশ্যতি আপস্যতি ওখানে এক ক্ষেত্র অন্য ক্ষেত্র হচ্ছে লেখিষ্যতি এটা দাতুগণ অনুযায়ী বেদ এখানে রূপভেদ আছে তো এটা দাতুগণ অনুযায়ী বেদ কি না মানে দাসটি পাশে দাসটি পাশটি আপসেটি ওখানে সাম্য রয়েছে হ্যাঁ, আর লেখেশিটি লেখেশিটি শুনো লেখেশিটি ওখানে সাম্য নেই দাসটি পাশটি আপসেটি কিন্তু লেখেশিটি এই লেখিসিটি ওখানে রূপভেদ হচ্ছে এদের তুলনা করতে এদের এদের হ্যাঁ এরকম বেদ রয়েছে আর কিন্তু সেটি এটা এটা আলাদা রকমের জীবন শুনছ হ্যাঁ। তো এটা বলো মানে এ দাসতি পাশতি আপসতি যেখানে সাম্য আছে আর কিন্তু লেখিষ্যতি এখানে আলাদা সেটা দাদুগণ অনুযায়ী পার্থক্য নাকি আমার জিগে আমি প্রশ্ন বুঝেছ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ।, আচ্ছা। হ্যাঁ গণ অনুযায়ী তো আলাদা হচ্ছে আলাদা গণে আছে না না কিন্তু হ্যাঁ প্রীতি বোন বলো হ্যাঁ স্যার আপনি বলতে চাইছেন যে এই লিড লকারের ক্ষেত্রে যে সমস্ত ক্ষেত্রে একই রকম সাম্য দেখা যাচ্ছে কিন্তু লেখি সত্যি যখন আমরা বলছি তখন একটু ডিফারেন্স মনে হচ্ছে কেন না এখানে আপনার ওই লেখি সত্যি এখানে স্যার মনে হচ্ছে আমি ইড আগম হয়েছে হ্যাঁ এটা ধাতুগান অনুযায়ী ধাতুগান অনুযায়ী প্রভেদ এরকম নয় কিন্তু তাই তো এটা তো লিক যদি এটা তো লিকের রূপ তাহলে তো ধাতুগণ অনুযায়ী হবে না লকার হ্যাঁ মানে লিটল কার সাবধাতুক নয় সেজন্য ধাতুগণ অনুযায়ী বিকরণ প্রত্যয় হয় না ধাতুগণ অনুযায়ী বিকরণ প্রত্যয় কোথায় হয় যেখানে প্রত্যয় দিং বা কৃত বা প্রত্যয় सावधातुक और कर्त्रार्थक और लिट लकारे सिया लिट लकारे तिंग प्रत्यय সাবধাতুক না অর্ধধাতুক সেজন্য কর্তৃসব কাজ করবে না এগিয়ে যাওয়ার পর এই সমস্ত কিছু স্পষ্ট হয় কিন্তু সেজন্যে ধাতু অনুযায়ী ভেদ নেই কিন্তু বরং এই যে যে বেদ দেখা যায় কোথাও কোথাও মানে দাসতি আপসতি আপসতি আর লেখেশ্যতি কিন্তু এটা ইরাগম বেদ না তো ধাতুগণ অনুযায়ী বেদ ওকে হ্যাঁ। তারপরে তিন প্রতি এই তিং প্রতি তোমার তোমার এই যে জিজ্ঞাস ছিল तिङ् प्रत्ययैः लकाराः निष्पन्नाः अतः तिङ् प्रसङ्गः इत्यस्य वदनेन लकाराणां विषयः आयाति एव तिङ् प्रत्ययैः लकाराः निष्पन्नाः अतः तिङ् तिङ् प्रसङ्गः इत्यस्य वदनेन लकाराणां विषयः आयाति एव यतोहि आरम्भे लकाराः सन्ति अनन्तरम् एव तदन् तार्पोरेयि तार्पोरेयि तिङ् होबे दशलकाराः मूलतः कथं निष्पद्यन्ते आरम्भतः मूलतः नाम इत्युक् माने शुरुते दशलकाराः एकेबारे सुरुथके कथं निष्पद्यन्ते इत्यस्य परिशीलनेन बहु किमपि प्रकाशते অনেক কিছু অনেক কিছু স্পষ্ট হয়ে যাবে যদি একেবারে শুরু থেকে আমরা দেখব ঠিক আছে প্রীতিবন স্পষ্ট হয়ে গেছে হ্যাঁ, কথা ওইটা স্যার বুঝতে পারছি না মানে ওটা কি বলতে চাইছে মানে সম্পূর্ণ রূপটা দেওয়া রয়েছে নিচে মূলত হ্যাঁ। মূলতঃ না কথা মানে এই টোটাল বুকটা দেওয়া রয়েছে এরকম কিছু মূলত মানে শুরু থেকে ও আচ্ছা আচ্ছা, আচ্ছা। শুরু থেকে হ্যাঁ মানে বীজম শুরু এই বৃক্ষ বৃক্ষ কোথা থেকে এই বৃক্ষ কোথা থেকে হচ্ছে মূলত মানে বীজতঃ বীজা বীজাদ বৃক্ষः নিষ্পদ্যতে মি বীজম বীজম মানে এর মূলম মূলম মানে বীজ বীজ বীজ থেকে এরকম এখানে তিঙ্গন্ত রূপ যদি আমরা বুঝতে চাই তো একেবারে শুরু থেকে দেখতে হয় ঠিক আছে ওকে দৃষ্টিপন্ত এই চো জায়গাটা হ্যাঁ দেখেছি হুম ওকে তো তুমি পড়বে এখানে দশলকারাহ মূলতঃ পূর্ণা কথা হ্যাঁ সত্যি দশলকারাহ সন্তি দশটি লকার আছে আরম্ভে বিবক্ষাম অনুসৃত্য দশলকারাহ গোচরাহ গোচরাহ হ্যাঁ প্রথম থেকে অনুসরণ করে দশটা লোকার লকার আমরা দেখতে পেয়েছি তদা অষ্টাধ্যায়া পদ্ধত্যা পদ্ধত্যা লঘুত্বার্থম সর্বে লকারাহ লকারাহ ইত্যেব ভবন্তি অত্র অভেদ এব দৃশ্যতে তাহলে অষ্টাধ্যায়ী পদ্ধতি দ্বারা আমরা লকারে লঘু করে লকার দেখতে পেয়েছি লকার হয়েছে মানে অনুগামকে লোপ করে লকার হয়েছে অত্র অভেদः এবার দৃশ্যতে এখানেও আমরা কিন্তু মানে এটা দশটা লকারেই হয় এই দশটা লকারেই শুধু ওই লকার আছে এটা একটা অভেদ আর পশ্চাৎ লকার স্থানে অষ্টাদশ তিন প্রত্যয়াः अत्रापि सर्वेषां लकाराणां स्थाने एते समानाः अष्टादश তিন প্রত্যয়াः अतः तदानीमपि अभेदः एव এরপর এই লয়ের স্থানে ওই আঠেরোটি চিন প্রত্যয় বসে এই আঠেরোটি কিন্তু মানে দশটা লকারে এই আঠেরোটা প্রত্যয় বসে মানে এক্ষেত্রেও আমরা দশটা লকার লকারের অভেদ দেখতে পাচ্ছি মানে দশটা দশটা লকারে ওই আঠেরোটি তিন প্রত্যয় বসে এটা অভেদ হলো অন্তে তিনা সিদ্ধ সিদ্ধি ত্রেনা अन्त्यसीनां सिद्धित्वेन पुनर्दशानां भेदः आयान्ति শেষে তিনের সিদ্ধির দ্বারা পুনরায় দশটি ভেদ আসে আচ্ছা এরপর যখন শেষে তিন তিন তিনগুলি সিদ্ধ হওয়ার সময় আবার দশটি ভেদ আসে মানে দশটি লকারে দশ রকম হয় अभेदत्वात् भेदत्वस्य आगमनेन लकारः सर्वधा सार्वधातुकः आर्धधातुकाश्च इत्ययं বিভাগদ্বয়ম অত্রৈব সৃষ্টম এই অভেদ থেকে অভেদত্ব থেকে ভেদত্বের আগম হওয়ার জন্য লকার লকারগুলি সার্বধাতুক এবং আর্ধধাতুক এই দুটি ভাগ আমরা এই দুটি ভাগ সৃষ্ট হয় তার মানে গিফট কথা হলো যে প্রথমত লকার আছে লঘু করে লকার আছে লকারের স্থানে অষ্টাদশ তিন প্রত্যয় এতদূর পর্যন্ত অফের সব একই রকম থাকে সব লকারে এরপর তিনের সিদ্ধির সময় সেই দশটি ভেদ চলে আসে হ্যাঁ ঠিকই আছে এগিয়ে যাও এখানে এর এর নিচে যেটা লেখা আছে বিভক্সাম হ্যাঁ, বিভক্সাম অনুসৃত্য দশলাকারাহ ভেদহ বিভক্সাম মানে কি বলা বলা সনন্ত সনন্ত রূপ সনন্ত গমিশ হ্যাঁ, হ্যাঁ। जिगमिष्यति हम्म, हम्म। जिगमिष्यति इत्यादयः हम्म। रूप रूप तत्र सन् माने इच्छार्थे अस्ति खलु सन् सन् सुनेचो विवक्षा विवक्षा माने वक्तुम् इच्छा तो, माने लट् लोट् लङ् विधि लिङ् लिट् लिट् लृट् लङ् लृङ् एते दशलकाराः तत्र किमर्थं কেন এই সমস্ত কিছু হয় যে বলছে যে বলছে এই বর্তমান কাল চাইলে চাইলে তো গচ্ছতি বলবে লট লকার বলবে আর ভবিষ্যৎকাল ওয়াক্তুম ইচ্ছা এরকম ওয়াক্তুম ইচ্ছা হলে তো ভবিষ্যৎকাল বলে বলবে গমিষ্যতি যেমন লট লকার লট অথবা লিট কেন আসছে বাক্য স্তরে সেটা যে বলছে সেটা সে সে কি বলতে চাই সে অনুযায়ী না লাট আসবে অথবা লট আসবে নাহলে আমরা কেমন করে আমি জানবো যে লাট হবে লাট হওয়া উচিত লং হওয়া উচিত মানে গতকাল হ্যাঁ, হ্যাঁ, প্রসঙ্গে হ্যাঁ। বলতে চাইলে তো লং এসে যাবে হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। মানে যে বলছে যে বলছে সে অনুযায়ী তো লকার এসে যাবে তো সেই জন্য অন্য কোনো নিয়ম নেই যে বলতে চাই সে অনুযায়ী আসছি তো আচ্ছা। হ্যাঁ বুঝতে পেরেছি বিবক্ষাম অনুসৃত্য দশ লকারাহ ভেদহ আচ্ছা বলার ইচ্ছাকে অনুসরণ করে দশটি লকার হয় আমরা যেটা চাইবো লকার বসাতে সেটাই বসাবো এখানে ভেদ হচ্ছে কারণ কোথাও লং কোথাও রিচ কোথাও লুট এরপর সর্বে সর্বে লকার হ্যাঁ, মানে, আহা মানে, মানে মানে এখানে ভেদ মানে কি লট লুট লং রেট এখানে ভেদ হ্যাঁ। আছে তো লট এর হ্যাঁ, ধ্বনি আলাদা আর রেট ধ্বনি আলাদা এই শব্দ শব্দটি ওকে হ্যাঁ এবারে সর্বে লকারাহা লা ইত্যেবা ভবন্তি এবার সব যে লকার আছে সেগুলো অনুবন্ধ লোপ করে শেষমেশ কিন্তু এই লকার আছে দয়ে হসন্ত এরকম হয় অধেত এটা মানে সব লকারেই শেষমেশ ওই ইটাবিত বা উটাবিত বা রিটাবিত করে সেই ল লকার আছে এটা অভেদ হ্যাঁ হ্যাঁ এবারে অষ্টাদশে তিন প্রত্যয় আহা এবারে ওই লকার স্থানে অষ্টাদশ তিন প্রত্যয় বসে মানে টিপ তীর্থস্থ যাই হোক বসে এগুলো অষ্টাদশ তিন প্রত্যয়া এটাও কিন্তু সব সব লকারের ক্ষেত্রেই বসে দশটি লকারের ক্ষেত্রে তাই অভেদ ঠিক আছে এরপর লকারানাং সিদ্ধ প্রত্যয় আহা এবারে গুলি সিদ্ধ প্রত্যয় বসে এখানে ভেদ আসলো হ্যাঁ মানে শুরুতে শুরুতে দশ দশ টিপ এসে যাবে প্রথম টিপ হবেই লট লট স্থানে টিপ লট স্থানে টিপ লিট স্থানে টিপ লং স্থানে টিপ তো সে ওখানে অবেদ টিপ তো হবে সবার জন্য হ্যাঁ। কিন্তু তারপরে হ্যাঁ, হ্যাঁ। তারপরে বেদ হবে যেমন লট লকার হলে টি হবে আর লং লকর লং লকার হবে তা হবে তা হসন্ত যেমন গচ্ছতি ওখানে টি আছে কিন্তু অগচ্ছত ওখানে তয় হসন্ত হ্যাঁ, তো সেজন্য যদিও আহ লট প্রথম পুরুষ একবচনে লট জায়গায় টেপেসে যাবে আর লং হলেও টেপেসে যাবে কিন্তু এখানে ইয়ে যখন আমরা বলি এখান এখানে সিদ্ধ সিদ্ধ তিং প্রত্যয় হ্যাঁ মানে টিপ সিদ্ধ নয় সিপ টিপ টিপ সেটা মূল তিং প্রত্যয় সেটা সিদ্ধ তিং প্রত্যয় নয় অসিদ্ধ সিদ্ধ তিং প্রত্যয় মানে টিপ থেকে লট লকারে হলে টি হবে টি হবে আর লং লকার লং লকার হবে তয় হসন্ত হবে এই টি সিদ্ধ দিন প্রত্যয় মানে মূল শেষের রূপ আর এই লং লকার হলে টিপ থেকে তয় হসন্ত হয়ে যাবে তাহলে টি আর তয় হসন্ত ওখানে ভেদ এসে এসে গেল ভেদ বুঝেছো হ্যাঁ। তাহলে লকারানাম সিদ্ধ সিদ্ধ প্রত্যয়াহ যখন টি আর হসন ওখানে আবার গেল হ্যাঁ, তাহলে আরম্ভে বিভক্ষ মনুষ্যটি দশ লকার মানে লট আর লং উদাহরণ দিয়ে আমি বলছি লট আর লং ওখানে বেদ লট আর লং শব্দ আলাদা আর তারপরে লট থেকে ল লয় হসন্ত আর লাং থেকেও লয় হাসন্ত ওখানে হাসন্ত তো অভেদ হয়ে গেছে হলে গেল আর লয় হাসন্ত আর মানে লয় হাসন্ত দুটো বলে অভেদ আর তারপরে প্রথম পুরুষ এক বচনে দুটো মানে লাট হলেও লাট হলেও লং হলেও তে যাবে প্রথম পুরুষ এক এক বচন তো এ টেপ এখানে অভেদ কিন্তু এ সিদ্ধ প্রত্যয় করতে গেলে এখানে টিপ থেকে লট হলে টি আর টিপ থেকে লং হলে তয়সন্ত ওখানে বেদ এসে গেল তাই তো তিঙ্গন্ত রূপানি আবার গচ্ছত আর গচ্ছতি গচ্ছতি আর অগচ্ছত লট লং শেষে বেদ বেদ আছে তো ঠিক আছে হ্যাঁ। তো এরকম ব্যাপার আর এখন এক মিনিট ওকে প্রীতিবন পড়ো হ্যাঁ, লকারপ্রত্যয়াহ লকার প্রত্যয়াহ তাহলে আমরা দশটা লকার পেলাম তো লকার গুলি বলছে লট রিট লং ইত্যাদয় লকারানাং নামানি ইতি সামান্য জ্ঞানম যেমন তিনটে রূপ দিয়েছে লট রিট এবং লং এই রূপ লকার লকারগুলির নাম হয়ে থাকে সামান্য রূপে পরন্তু কেবলং নামানি ইতি ন কেবল শুধু নামই নয় এতে স্বয়ং প্রত্যয়াহা সন্তি এগুলির মধ্যে স্বয়ং প্রত্যয় থেকে থাকে দশানাং লকারানাং এগুলো মধ্যে এগুলো মধ্যে নয় এটা এগুলো স্বয়ং এতে স্বয়ং সন্তি মানে, মানে এগুলি স্বয়ং লট লট এক প্রত্যয় হ্যাঁ লট নিজে একটা প্রত্যয় লিট নিজে একটা প্রত্যয় লং নিজে একটা প্রত্যয় মানে সব তিন প্রত্যয় মানে এরকম বলতে হ্যাঁ দশানাং লকারানাং প্রত্যয়াহ ভজন্তি এইরূপ দশটি লকার প্রত্যয় বিহিত হয়ে থাকে এই যে সূত্রগুলি সূত্রগুলি হলো যেমন হচ্ছে প্রথমেই বর্তমানে লট অনদ্যতনে লং বিধি নিমন্ত্রণামন্ত্রণাধীষ্ট সম্প্রশ্ন প্রার্থনেষু লিং লোট চ পরক্ষে লিট অনদ্যতনে লুট লিট শেষে চ আশিষে লিং লোত লুং লিং নিমিত্তে লিং ক্রিয়াটিপত্য সূত্রগুলো এরকম দিয়েছে মানে যদি বর্তমান অর্থে ব্যবহার করা হয় তাহলে সেক্ষেত্রে বর্তমানে লস যদি আমার লকারগুলি যদি আপনার লং অর্থে ব্যবহৃত হয়ে থাকে তাহলে হচ্ছে অনদ্যতনে লং তারপরে বলছে যে বিধি আমন্ত্রণ নিমন্ত্রণ আমন্ত্রণ আধিষ্ট সম্প্রশ্ন প্রার্থনা লিন আর লোপের ক্ষেত্রে লোট চর লিটের ক্ষেত্রে পরোক্ষে লিট লুটের ক্ষেত্রে অনদ্যতনে লুট লুটের ক্ষেত্রে লিট শেষে চ আর আর আশি শর্তে আশিসি লিঙ্গিত লিং দু প্রকার হয়ে থাকে তো আশিস মানে আশিস অর্থে যখন বোঝাবে তখন আশিসি লিঙ্গ না না এটা তো লিঙ্গের ক্ষেত্রে লিঙ্গের ক্ষেত্রে আশিসি লিঙ্গিত আর লুঙ্গের ক্ষেত্রে মানে লিঙ্গ মানে লিঙ্গ আশিস অর্থে লিঙ্গ হবেই বিধি আলাদা আর আশি আশি হবে আর লোট ও এই অর্থে হয় হ্যাঁ, স্যার ও না হ্যাঁ ঠিক আছে স্যার তারপরে লুং এর ক্ষেত্রে আর লিং নিমিত্তে লিং ক্রিয়াতিতত্ত্ব আর লিং এর ক্ষেত্রে হচ্ছে এই সূত্রটা লিং নিমিত্তে লিং তত্ত্ব अस्माकम् एतावता অষ্টাধ্যায়াः সমগ্র দৃষ্টিহি মনসি অস্তি খোলু তাহলে এখনো পর্যন্ত আমরা অষ্টাধ্যায়ের এইরূপ চিত্র মনের মধ্যে পেলাম ইমানি উপরিতানি সূত্রানি কোচির অধ্যায়ে এই যে উপরিউক্ত সূত্রগুলি এগুলি কোন অধ্যায়ে রয়েছে তৃতীয়াধ্যায়ে অতহ কেশাম সূত্রানাং অধিকারহ এবং আচ্ছা মানে বলছে ইমানি সূত্রানি কোচিন অধ্যায়ে এই সূত্রগুলি কোন অধ্যায় রয়েছে তৃতীয় অধ্যায় অতহ কেশাম সূত্রানাম অধিকারহ এবং এই এই তৃতীয় অধ্যায়ে কোন কোন সূত্রের অধিকার রয়েছে সেগুলি দেখব প্রথমেই বলছে প্রত্যয় মানে লেখা আছে अस्माकम् एतावता अष्टाध्याय समग्रदृष्टिः मनसि अस्ति यतोहि तत्र কারণ এর আগে এটা আমরা ছেড়ে দিলাম আমরা তিনজন এখন আমরা পড়িনি এই পাঠ এই চতুর্থ পাঠের তৃতীয় ভাগ তো তো প্রথম ভাগ দ্বিতীয় ভাগ আমরা পড়িনি এখন হ্যাঁ সেজন্য এই যে সমগ্র দৃষ্টি আমরা দেখিনি মানে আস্তে অধ্যায় প্রথম অধ্যায়ে দ্বিতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় প্রত্যেক অধ্যায় কি কি হয় সেটা আমরা দেখেছিলাম ওখানে আর কি রকম অধিকার সূত্র রয়েছে তো এটা তৃতীয় তৃতীয় তৃতীয় অধ্যায় তৃতীয় অধ্যায়ে এটা এখানে ধাতু থেকে যত নিষ্পন্ন হয় তিং হলে তিঙ্গন্ত হলে এখানে তৃতীয় অধ্যায় তো এখানে তিন তিনটে পরিচয় তিনটে সূত্র রয়েছে প্রত্যয় পরশ্চ হোক प्रत्ययः परश्च धातोः माने जो तो जे प्रत्यय तृतीय अनेक प्रत्यय विहित विहिता হয় এদের বিধান হয় অনেক প্রত্যয় তো মানে যা কিছু প্রত্যয় পরশ্চ ধাতোহ তিনটে সূত্র কি বলে আমি কিছু তাড়াতাড়ি বলছি এখানে যে ধাতু যে কোনো ধাতু তৃতীয় অধ্যায়ে যে বিধিসূত্র রয়েছে যার বিধান হচ্ছে যার বিধান তৃতীয় অধ্যায় যার বিধান হচ্ছে ও ধাতু পর পরশ্চা পরশ্চা মানে ধাতু ধাতুর পর বিধান হচ্ছে আর এর নাম হচ্ছে প্রত্যয় প্রত্যয় সূত্র দ্বারা এর নামকরণ হচ্ছে প্রত্যয় যে কোনো যে কোনো জিনিস যে কোনো বস্তু বিধান হয় ধাতু থেকে হয় পরশ্চ সূত্র দ্বারা আর এর নাম হচ্ছে প্রত্যয় আর কার কার পর হচ্ছে ধাতোহ ইতি সূত্র দ্বারা ধাতু ধাতু পর ঠিক আছে হ্যাঁ বুঝেছো তো তো দৃটিবন অত বর্তমানে লট দৃটিবন আছো হ্যাঁ স্যার আছে কিন্তু কোথায় ওটা বলবো তো না এটা আমি তারা তারাই বলছিলাম এগিয়ে যাওয়ার জন্য মানে আচ্ছা, আচ্ছা। তিন অধিকার সূত্র রয়েছে মানে যা কিছু যার বিধান হচ্ছে এটা ধাতু পর বিধান হচ্ছে ধাতু হো পরশ ধাতু ধাতুর পর হচ্ছে আর এর নাম যার বিধান হচ্ছে এর নাম হচ্ছে প্রত্যয় তিনটি সূত্র বলে তারপরে अतः अतः वर्तमाने लट् वर्तमानार्थे धातुतः लट् प्रत्ययः भवति বর্তমান অর্থে ধাতু পর লট প্রত্যয় হয় লটः লটः প্রত্যয়সংজ্ঞা ভবতি প্রত্যয়ः ইত্যনেন লটের প্রত্যয় সংজ্ঞা হয় প্রত্যয় প্রত্যয় এর দ্বারা লটের প্রত্যয় সংজ্ঞা हाँ, तो- वर्तमानार्थे धातुतः लट् प्रत्ययः भवति लटः प्रत्ययः प्रत्ययसंज्ञा भवति प्रत्ययस्य अध्ययनेन धातोः मतलब हाँ, माने एकानि धातोः परे एव आयाति परश्च अध्ययनेन अनुवृत्तिसहितसूत्रम् तर्हि এখানে বর্তমানে লট इति सूत्र सूत्रे এই তিনটে अधिकार प्रत्ययः परश्च धातोः इति बोले धातोः परश्च वर्तमाने लट् प्रत्ययः तर्हि अनेन এর দ্বারা আমরা বুঝতে পারি যে বর্তমানে লট কি বলতে চাই যে এই যে লট এই যে লট লট এক প্রত্যয় এক আর দুই কোথায় হচ্ছে ধাতোহ পর ধাতু পর धातोः परश्च धातोः एक सूत्र परश्च एक सूत्र और प्रत्ययः एक सूत्र তো বর্তমানে লট যখন আমরা বলি এর অর্থটা কি যে এই যে লট ধাতু পর আসছে আর এই লট ও এক প্রত্যয় কারণ এই তিন সূত্রের অধিকার রয়েছে বুঝেছ তো এ যত বিধান হবে জি এই সমস্ত কিছু তৃতীয় তৃতীয় অধ্যায় হচ্ছে এই সমস্ত কিছু জি যত প্রত্যয় হবে ধাতু পর আসছে আর এই প্রত্যয় সূত্র দ্বারা এর নাম হচ্ছে প্রত্যয় সেজন্য এ টিপ এক রকমের প্রত্যয় কোথায় হচ্ছে ধাতু পর আর তারপরে হচ্ছে এর সংজ্ঞক বর্ণানাম লোপাহা এই সমস্ত কিছু আমরা পড়েছি আগে আমরা দেখব না এখন ডি যেটা হচ্ছে ডি সেটা দেখো প্রতিবন লকার প্রত্যয় নাম অনুবন্ধ সহিত রূপম লট লকারস্য লট এটি প্রত্যয়ः এই লট থেকে ল কেমন হচ্ছে হচ্ছে তুমি বলো প্রীতিবন লট হলন্ত্যম লেটার ডি থেকে ঠিক উপর लट् और लङ् दुटो রয়েছে यथा अत्र लकाराणां प्रसङ्गे लट् लकारस्य लट् इति प्रत्ययः यथा अत्र लकाराणां प्रसङ्गे लट् हम्म, प्रत्ययस्य लट् इति प्रसङ्ग नट् हलन्तम् इत्यनेन सकारस्य इत्सङ्गा उपदेश अजननासिकी इत्यनेन आकारस्य इत्सङ्गा तस्य चकार अकार अकारयोः लोपः ल इति अवशिष्यते প্রথমে রূপটা হচ্ছে লট আমরা পাই তো সেখানে সটা হলন্তম সূত্রের দ্বারা ইৎসঙ্গা প্রাপ্ত হয় আর লয়ে অটা উপদেশ অজনুনাসিক দ্বারা ইৎসঙ্গা প্রাপ্ত হয় এবং স আর অ এই দুটি তৃতীয় লোপহ দ্বারা লোপ্রাপ্ত হয় দিয়ে অবশিষ্ট থাকে ল এগিয়ে যাও লং হ্যাঁ হ্যাঁ লং প্রত্যয় লং ইতি প্রত্যয় লং लङ् हलन्तम् इत्यनेन तस्य इत्सङ्गा उपदेश अजनुनासिकी इत्यनेन आकारस्य इत्सङ्गा तस्य लोपः इत्यनेन यकारस्य अका यकार अकारयोः लोपः ल इति अवशिष्यते আগের মতোই এক্ষেত্রে ওই হলন্তম আর উপদেশ অজনুনাসিক দ্বারা অ আর ইয় এর সংজ্ঞা হচ্ছে আর তৌসলোপ দ্বারা তাদের লোপ হচ্ছে এবং ল অবশিষ্ট থাকছে হ্যাঁ মানে এবামেব হ্যাঁ হ্যাঁ মানে মানে, মানে, মানে শুরু থেকে মানে শুরুতে বেদ লট আর লং শব্দ আলাদা কিন্তু তারপরে লা মানে কেমন করে হচ্ছে লা অভেদ হয়ে গেল তো হুম লটা হয়ে গেল ওকে ধৃতিবন লকার নাম লকারপ্রত্যয়ানাম অনুবন্ধরহিত রূপম লকার প্রত্যয়গুলোর অনুবন্ধরহিত রূপ अतः एतत् सर्वं दृष्ट्वा अस्माभिः अवगम्यते यत् यद्यपि दशलकाराः सन्ति तथापि अनुबन्धलोपानन्तरं सर्वे न इत्येव भवति অতএব এটা আমরা দেখতে পাচ্ছি যে বোঝা যাচ্ছে যে দশটি লকারই আছে কিন্তু তাও অনুবন্ধ লোপের পর সবাই ওই লকার হয়ে যায় লাট লাং লিং লোট লিট এইগুলো শেষে লকার থাকে অনুবন্ধ লোপের পর কিন্তু স্যার আমি বলছি যে লট আছে তো তো লট অটা আছে কিন্তু দেয়নি কেন দেয় না কেন তাহলে এখানে ভিউ অ্যাজ ডেস্কটপ আমরা করেছি তো ভিউ অ্যাজ ডেস্কটপ তো এই যে কেমন করে ভিউএস ডেস্কটপ আমরা চাই মানে ফোনে আমরা ফোনে আমরা দেখতে পারি না মানে যদি মানে ভিউএস ডেস্কটপ না হলে আমরা দেখতে পারবো এই ডান দিকে এক লয় হসন্ত হয় ডান দিকে হ্যাঁ বুঝেছো তো সেই জন্যে যদি যদি আবার খুলে যদি আবার এসে যাবে আবার যখন পৃষ্ঠ যখন এই পৃষ্ঠ এসে যাবে আবার যদি মানে অন্য জায়গায় এই ওয়েবসাইটে অন্য জায়গায় যাবে তারপরে আবার এখানে এই পাঠটি খোলা খুলে দেবে তো সেই সময় যখন এসে যাবে এক বিকল্প হ্যাঁ শো সিম্পলিফাইড ভিউ এক শো সিম্পলিফাইড ভিউ মানে ডেস্কটপ নয় তখন যখন খুলে যায় তো এক নিচে এক শো সিম্পলিফাইড ভিউ ও আমি কি করেছি আবার মানে অন্য জায়গায় গেলে তারপরে আবার এখানে এসে যাবে তো নিচে নিচে এক শো সিম্পলিফাইড ভিউ এটা এটা নিয়ে নাও শো সিম্পলিফাইড ভিউ দেখছো না না দেখতে যখন phone Oh, show simplified view. Okay, Jahok. Mane AJ desktop nahole, show simplified view. Oh. No, hmm, I'm আমি দেখতে চাইছি একবার show simplified view. হ্যাঁ show simplified view করলে হয়ে যাবে যা হোক আমি আমি বলতে স্যার বলছি আপনি কিছু মনে করবেন না আমি একটা কথা বলছিলাম কি বলছি যে আমাদের ওই পাড়াতে না অনুষ্ঠান আছে আমি তো জানতাম না মানে এখন ডাকতে এসেছে তো মানে মানে মানে এতটা পর্যন্ত রাখলে একটু ভালো হতো আর কি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ মানে, এখনই আমি শেষ মানে করছি হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ আমারও হ্যাঁ, মানে আমি হ্যাঁ অবশ্যই এখনই আমরা শেষ কিন্তু এই যে যেটা যেটা রয়েছে এর থেকে ল এসে যায় এখন এখান পর্যন্ত আমরা পেয়েছি আর শেষে এই পাঠটি কি হয় যে শেষে আমরা বুঝতে পারি যে কেন দাস দাস্যতি প্রাপস্যতি আপস্যতি ইত্যাদি তত্র সাম্য রয়েছে লিট কিন্তু সার্বধাতুককারে তত্র দদাতি আপনতি ইত্যাদি রয়েছে এরকম পাঠ তো ঠিক আছে আগামী সপ্তাহে আমরা আমাদের এই যে দেখা হবে ভালো থাকো নমস্কার হ্যাঁ, নমস্কার